সুরাতুল ফাতেহার ভিতরে ত্রিশপাড়া কোরআনে আল্লাহ যা কিছু আলোচনা করেছেন বিস্তারিতভাবে সবগুলি অতি সংক্ষেপে সুরাতুল ফাতেহার ভিতরে আলোচনা করে দিয়েছে এই প্রসঙ্গে গত তারিখে আলোচনা চলছিল তিরিশ পারা কোরআন আল্লাহ ফকরাবুল আলমিন প্রায় ছয় হাজার আয়াতে ওয়াজ নসিহত করেছেন আর মাত্র পাঁচশত আয়াতে বিধি বিধান দিয়েছেন এই কথাগুলিও আপনাদের মনে রাখলে অনেক সময় অনেক আয়াতের তফসির বোঝা সহজ হবে পাঁচশো আয়াতে আছে বিধিবিধান আর প্রায় সাড়ে প্রায় ছয় হাজার আয়াতে আছে ওয়াজ নসিহত গত তারিখে বলা হয়েছে ওয়াজ নসিহত কাকে বলে আর বিধিবিধান কাকে বলে আল্লাহ ইস্পারা কোরআনে তিন পদ্ধতিতে আল্লাহর বন্দাদের ওয়াজ নসিহত করেছেন একটা হল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া আরেকটা হল অতীতের ঘটনার বিবরণ দিয়া আরেকটা হল পকালের বিবরণ দিয়া এই কথাগুলিও আপনারা সবসময় স্মরণ রাখলে কোরআনের অনেক আয়াতের তফসির বুঝতে সহজ হবে ছয় হাজার আয়াতে আল্লাহ তিন পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াজ নসিহত করেছেন আল্লাহর কুদরতের বিবরণ অতীতের ঘটনার বিবরণ পরকালের বিবরণ আল্লাহর কুদরতের বিবরণ অতীতের ঘটনার বিবরণ এবং পরকালের বিবরণ এই তিন প্রকার বিবরণের মাধ্যমে যেমনভাবে আল্লাহ ত্রিশপাড়া কোরআনে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন ছয় হাজার আয়াতে ঠিক তেমনি ভাবে এই তিন প্রকার নসিহত সুরাতুল ফাতেহার ভিতরেও করেছে সুতরাং সুরাতুল ফাতেহা হইল তিসপাড়া কোরআনের ভিত্তি বুনিয়াদ ফাউন্ডেশন আমরা একটু খুলে বোঝার চেষ্টা করব সুরাতুল ফাতেহার কোন আয়াতের কোন অংশে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আওয়াজ করলেন সুরাতুল ফাতেহার কোন আয়াতের কোন অংশে আল্লাহ অতীতের ঘটনার বিবরণ দিয়ে আওয়াজ করলেন সুরাতুল ফাতেহার কোন আয়াতের কোন অংশে আল্লাহ পরকালের বিবরণ দিয়ে আওয়াজ করলেন প্রথম পদ্ধতিটা হল আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আওয়াজ এই পদ্ধতিটা প্রথম আয়াতেই রয়েছে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আমিন এর অর্থ হল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক আলামিন আলম শব্দের বহু বচন আলম শব্দের শাব্দিক অর্থ হল যার দ্বারা কোন কিছুকে জানা যায় চেনা যায় পরিচয় করা যায় আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবগুলি জিনিস এমন যে প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই আল্লাহর পরিচয় লাভ করা যায় জগতে এমন কোন জিনিস নাই যার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায় না এই জন্য জগতে যা কিছু আছে সবগুলিকে এক একটাকে এক একটা আলম আর সবগুলির সমষ্টিকে আলামিন বলা হয় এর পাশাপাশি আর একটা শব্দ আছে আল আমিন ওইটার অর্থ ভিন্ন যেটার এই সুরার সাথে এই আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই আমরা অনেকে আরবি শব্দগুলির সহি উচ্চারণ জানা না থাকার কারণে কেউ আল আমিনকে আল আমিন বলি আর কেউ আল আমিনকে আল আমিন বলি এটা ঠিক নয় শব্দ দুইটা উচ্চারণ দুই রকম অর্থ দুই রকম সুরাতুল ফাতেহার প্রথম আয়াতে যে শব্দটা বলা হয়েছে সেটা আল আমিন নয় সেটা হল আল আমিন এটা আলম শব্দের বহু বচন আলম শব্দের অর্থ যার দ্বারা কোনো কিছুকে জানতে পারা যায় চিনতে পারা যায় জগতের সবকিছুর দ্বারাই আল্লাহকে জানতে পারা যায় চিনতে পারা যায় এই জন্য আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবগুলিকে এক বচনে এক একটাকে এক একটা আলম আর সবগুলির সমষ্টিকে বলা হয় আলম জগতের সব কিছুর দ্বারাই আল্লাহর পরিচয় কিভাবে লাভ করা যায় এ মর্মে আল্লাহ অন্য আয়াতে বলেন ওফিল আরদি আয়াতুল্লিল মুকিনিন আনফুসিকুম আফালা তুবসিরুন অন্য আয়াতে বলেন আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আবতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা এই আয়াতগুলির অর্থ এবং মর্ম বলার মতো সময় আমার হাতে নাই যেহেতু মূল আলোচ্য বিষয় ঠিক রেখে আমার কথা বলতে হবে আল্লাহ ফক্রাবুল আলমিন জগতের সব কিছুকেই আল্লাহকে চিনার জন্য আমাদের আমাদের জন্য আল্লাহকে চিনার হাতিয়ার বানাইয়া দিছে এই প্রসঙ্গে একায়েতে বলেন ওয়াফিল আরবি আয়াতুল্লিল মুকিরিন ভূমণ্ডলে পৃথিবীতে আল্লাহর প্রতি যারা যাদের বিশ্বাস আছে তাদের জন্য আল্লাহ চিনার যথেষ্ট পরিমাণ নিদর্শন রয়েছে ওয়াফি আনফুসিকুম এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আল্লাহকে চিনার মতো নিদর্শন রয়েছে আমাদের নিজেদের মধ্যে পর্যন্ত আল্লাহকে চিনার মতো কি নিদর্শন কি আলামত কি লক্ষণ রয়েছে মুফাসিরিন কেরাম লেখেন আল্লাহকে দেখা যায় না তারপরও ইমানদারেরা বিশ্বাস করে কি মনে করেন আল্লাহকে দেখে বিশ্বাস করেছেন না দেখে বিশ্বাস করেছেন যে কারণে যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না নাস্তিক এরা আমাদেরকে অন্ধবিশ্বাসী বলে যাকে দেখা যায় না তাকে কিভাবে বিশ্বাস করলাম আছে যে তার প্রমাণ কি আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুসিরুন তোমাদের নিজেদের মধ্যেই প্রমাণ আছে দেখো না কেন আমাদের নিজেদের মধ্যেই প্রমাণ আছে দেখি না কেন কি প্রমাণ সাড়ে তিন হাত বডির মধ্যে যদি প্রাণ থাকে তাহলে মানুষটাকে জীবিত বলা হয় প্রাণ বাহির হইয়া গেলে মানুষটাকে মৃত বলা হয় মুর্দা বলা হয় প্রাণ যে তোমার জীবিত দেহের ভিতরে আছে তুমি বিশ্বাস করো কিনা দেখে বিশ্বাস করলে না না দেখে তোমার জানটা তুমি না দেখে বিশ্বাস করতে পারো আর গোটা জগতের সৃষ্টিকর্তাকে তুমি না দেখে বিশ্বাস করতে পারো না কেন এই জন্য আমাদের নিজেদের প্রাণটা পর্যন্ত নিজেদের জানটা পর্যন্ত আল্লাহ যে আছেন এই কথার দলিল এই কথার প্রমাণ এই কথার নিদর্শন শুধু একটা উদাহরণ দিলাম আল্লাহ বলেন আমার গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহকে চিনার হাতিয়ার আল্লাহর জগতে যা কিছু আছে সবগুলি আল্লাহকে চিনার হাতিয়ার এই জন্য জগতের সব কিছুকে আলামিন বলা হয় আল্লাহ চিনার হাতিয়ার আলামিন শব্দের মর্মার্থ হল আল্লাহ চিনার হাতিয়ার আলামিন শব্দের তফসির হল সমস্ত জগৎবাসী এই আলামিন বা সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ তকরব্বুল আলামিন হলেন রব আল্লাহ সমস্ত জগৎবাসীর প্রতিপালক প্রতিপালক বলতে কি বোঝায় রব বলতে কি বোঝায় রবের অর্থ হলো যার যা লাগে তাকে তাই দেয় যার যা লাগে তারে তাই দেয় তার নাম হইল রব সাধারণত এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রতিপালক পালন কর্তা লালন কর্তা কিন্তু এইভাবে বাংলা শব্দের দ্বারা কোরআনের রব শব্দের যথাযথ মর্ম উদ্ধার হয় আমরা যদি শুধু বাংলা পালনকর্তা শব্দটাও গ্রহণ করি তবুও দেখতে পারবো আল্লাহ যে জগৎবাসীর পালনকর্তা এর মধ্যে আল্লাহর কি পরিমাণ কুদরত বিদ্যমান আল্লাহর জগতের মধ্যে যে সমস্ত জাতির খাদ্যের প্রয়োজন হয় পালনের দরকার হয় এরা হল তিন প্রকার মানুষের খাওয়ার দরকার হয় জীব জন্তুর খাওয়ার দরকার হয় গাছপালারও খাদ্যের দরকার হয় গাছ যদি খাদ্য না পায় জিতা তাকে না মরে যায় ঠিক তেমনি ভাবে মানুষ যেমন ভাবে খাদ্য পাইলে বাঁচে না পাইলে মরে পশু যেভাবে খাদ্য পাইলে বাঁচে না খাইলে মরে ঠিক তেমনি ভাবে গাছও খাদ্য পাইলে বাঁচে না পাইলে মরে তিন জাতির খাদ্যের দরকার আলামিন শব্দের মর্ম যদি বুঝে থাকেন আর স্মরণ থাকে তাহলে বলুন এই তিন জাতির খাদ্য দেয় কে আল্লাহ তিন জাতির খাদ্য আল্লাহ পাকরাবুল আলমিন এক পদ্ধতিতে দেন না যার যার যেভাবে লাগে তারে সেইভাবে দেন এটার নাম হইল রব যার যা লাগে তাকে তা দেনওয়ালারে রব কয় যার যা আগে তারে যদি তা দিতে পারে না রব হইতে পারে মানুষ পশু এবং গাছ এই তিন জাতির খাদ্যের প্রয়োজন তিনভাবে হয় তিন জাতির যোগ্যতা তিন রকম গাছ এমন জাতি যে জাতি যে জায়গায় জন্ম হয় মরণ পর্যন্ত সেই জায়গায় দাঁড়াইয়া থাকতে হয় নিজের ইচ্ছায় কোথাও যাইতে পারে না চলাফেরা করতে পারে কাজেই দূরে কোথাও যদি গাছের খাদ্য দিয়া রাখা হয় গাছ গিয়া খাইতে পারবে না এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন গাছ যেহেতু যাইতে পারে না যে জায়গায় জন্ম হয় সেই জায়গায় আজীবন দাঁড়াইয়া থাকতে বাধ্য হয় দূরে কোথাও খাদ্য থাকলে খাদ্য সংগ্রহ করার জন্য সেখানে যাইতে পারে না তাইলে গাছের খাদ্য অন্য কোথাও রাখার দরকার না তার মুখে উঠাইয়া দেওয়া দরকার আল্লাহ গাছ পালে গাছের মুখে খাদ্য উঠাইয়া দিয়া যার যা দরকার তারে তা দিতে পারে যিনি তার নাম রব যার যা দরকার তাকে তা যিনি দিতে পারে তার নাম রব আমার কথা বুঝে থাকলে গাছের খাদ্য কিভাবে হওয়া দরকার মুখে উঠাইয়া গাছের খাদ্যের মুখ হইল গাছের পাতা আর শিকড় পাতার দ্বারা সূর্যের আলু গ্রহণ করে শিকড়ের দ্বারা মাটির রস গ্রহণ করে সূর্যের আলু যদি গাছ যেখানে আছে এর অন্যখানে যদি সূর্যের আলু থাকে সেখানে আনার জন্য গাছের পাতা যাইতে পারবে তাই সূর্যের আলো আল্লাহ গাছের পাতা পর্যন্ত পৌঁছায় দেয় গাছের শিকড় যেখানে আছে সেখানে যদি মাটিতে রস না থাকে যেখানের মাটিতে রস আছে সেখানে শিকড় যাইতে পারবে না এই জন্য গাছের খাদ্য মাটির রস আল্লাহ গাছের শিকড় পর্যন্ত পৌঁছায় দেয় রাতের খাদ্য যেভাবে দরকার আল্লাহ সেইভাবে দেয় কিনা সেইভাবে দেয় তাহলে পরিষ্কার হইল যার যা দরকার তাকে তা তিনি দিতে পারে তার নাম রব এরপরে আসেন জীবজন্তু জীবজন্তু এমন জাতি যেখানে জন্ম হয় সেখান থেকে নিজের ইচ্ছায় উন্নত যাইতে পারে আসা যাওয়া করতে পারে ঘোরাফিরা করতে পারে কাজেই তারে মুখে উঠাইয়া খাদ্য দেওয়ার কোন দরকার নাই তবে জীব জন্তু নিজে মাথা কামাইয়া চিন্তা ফিকির করিয়া রুজি রোজগার করতে পারে না শুধু জায়গার থেকে দূরে যাইতে পারে কিন্তু মাথা কামাইতে পারে না খাদ্য সংগ্রহ করার জন্য এই কারণে আল্লাহ ফকরাবুল আলমিন জীব জন্তুর খাদ্য মাঠে জঙ্গলে হাটে ঘাটে সরাইয়া দিয়া রাখেন গড়ের ভিতরে গরু ছাগল জন্ম হয় গড়ের ভিতরে গাছ ফলে না গাছ ফলে মাঠে ঘর থেকে বের হয়ে গরু ছাগল মাঠ পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে কাজেই তাকে মুখে উঠাইয়া খাদ্য দেওয়ার দরকার নাই যেখানে যাইতে পারে ওইখানে পাইলেই সারে গরু ছাগল গড়ে জন্ম হইলেও মাঠে যাইতে পারে ওইখানে গিয়া মাথা কামাইয়া রুজি করতে পারে না ওইখানে খাদ্য তার তৈরি হওয়ার দরকার আল্লাহ পাকরাবুল আলমিন মাঠে গাছ ফলাইয়া দিয়া গড়ে জন্মগ্রহণকারী গরু ছাগলের খাদ্য ওইখানে তৈরি করিয়া দিয়া রাখে তাহলে জীব জন্তুর খাদ্য রুজি করা দরকার না তৈরি পাওয়া দরকার জীব জন্তুর খাদ্য আল্লাহ তৈরি করিয়া দিয়া রাখে যার যা দরকার তাকে তা যিনি দিতে পারেন তার নাম হইল রব এবার আসেন মানুষের বেলায় মানুষ চলাফেরাও করতে পারে আবার রুজি রোজগারের জন্য চেষ্টাও করতে পারে কৃষি কাজ করতে পারে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে চিন্তা ফিকির করতে পারে মাথা ঘামাইতে পারে তার মুখে উঠাইয়া খাদ্য দেওয়া দরকার নামাতে তৈরি করে রেডি রাখা দরকার না উপার্জনের ব্যবস্থা দিয়া রাখা দরকার উপার্জনের ব্যবস্থা দিয়া রাখা দরকার তাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে মুখে উঠাইয়া ও খাদ্য দেন না আর খানা আসমান থেকে রেডি করে জমিনে আর তাল করে রাখেন না তোমাকে যোগ্যতা দিছি তুমি কৃষি কাজ করো জমিনে ফসল ফলাও ফলাইয়া তুমি তোমার খাদ্য গ্রহণ করো মানুষের ফসল ফলানির সুযোগের দরকার ছিল আল্লাহ এই সুযোগ মানুষকে দান করছেন পশুকে খাদ্য তৈরি করে একত্রে উৎপাদন করে দেওয়া দরকার ছিল পশুকে আল্লাহ সেইভাবেই খাদ্য দান করেন গাছের জন্য খাদ্য মুখে উঠাইয়া দেওয়া দরকার ছিল আল্লাহ গাছকে সেইভাবেই খাদ্য দান করে বুঝে থাকতে বলেন জগতের সমস্ত গাছকে তার চাহিদা মতো আল্লাহ খাদ্য দেন কিনা জগতের সমস্ত পশুকে আল্লাহ তাদের চাহিদা মতো খাদ্য দেন কিনা জগতের সমস্ত মানুষকে আল্লাহ তাদের চাহিদা মতো যোগ্যতা মতো খাদ্য দেন কিনা এই যে আল্লাহর কুদরত গাছকে যেভাবে দরকার সেইভাবে পালেন জানোয়ারকে যেইভাবে দরকার সেইভাবে পালেন মানুষকে যেইভাবে দরকার সেইভাবে পালেন এই কুদরত এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সারা জগতের আর কার মধ্যে নাই সুতরাং রব্বুল আলমিন শব্দের ভিতরে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করলেন মানুষকে যে পদ্ধতিতে আল্লাহ সাহায্য দেন সেটা আল্লাহর কুদরতি ব্যবস্থা গাছপালাকে যে পদ্ধতিতে আল্লাহ খাদ্য দেন সেটাও আল্লাহর কুদরতি ব্যবস্থা জীব জন্তুকে আল্লাহ যে পদ্ধতিতে খাদ্য দেন সেই পদ্ধতিটাও আল্লাহর কুদরতি ব্যবস্থা কোন কোন কিতাবে একটা গঠন আছে এই বিষয়টা বোঝার জন্য একটা ঐতিহাসিক বিবরণ ইতিহাসের অনেক কথা সঠিকও হয় অনেক কথা বেঠিকও হয় হইতে পারে বেঠিক কিন্তু কথাটা বোঝার জন্য ইতিহাসের বিবরণটা চমৎকার ঐতিহাসিক বিবরণটা হল হজরত সুলাইমান আলহিসাম আল্লাহর নবী ছিলেন এবং সারা দুনিয়ার বাদশাহ ছিলেন এটা কিন্তু সঠিক এটাকে ঠিক না এটা বল না হজরত সুলাইমান আলহিসাম আল্লাহর নবী ছিলেন এবং সারা দুনিয়ার বাদশাহ ছিলেন হজরত সুলাইমান আলহিসাম একবার আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি যেহেতু আমাকে সারা দুনিয়ার দুনিয়াবাসীর জন্য বাচ্চা বানাইছেন কাজেই সারা দুনিয়ার জীবজন্তুকে আমি একবার একবেলা খাওয়ার তৈরি করে দিতে চাই সারা দুনিয়ার জীবজন্তুকে একবেলার খানা তৈরি করে দিতে চাই আল্লাহ পাক আলমিন বললেন এটা তোমার কুদরতের ব্যাপার নয় তোমার ক্ষমতায় নাই এটা একমাত্র আমি আল্লাহর কুদরতে আছে সমস্ত জগৎবাসীকে খাদ্য দেওয়ার কুদরত আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই সুলেমান আলহ ইসলাম আলত করলেন আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করতে চাই আল্লাহ ফকরাবুল আলমিন অনুমতি দিলেন সারা দুনিয়ার সমস্ত জীব জন্তুর জন্য সুলাইমান আলহিসাম ছয় মাস পর্যন্ত শুধু খাদ্য তৈরি করেছেন পাহাড়ের চেয়ে বড় টিলাগুলি তৈরি হলো খাদ্যের তাদের জন্য সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর জন্য ছয় মাসে যখন বিশাল বিশাল পাহাড়ের টিলার মতো উঁচু উঁচু খাদ্যের টিলাগুলি রেডি হইয়া গেল সুলাইমান আলহ ইসলাম ঘোষণা দিলেন সারা দুনিয়ার জীবজন্তুরা আসতে থাকো আর তোমাদের এক বেলার খানা তৈরি করছি তোমরা খাইতে থাকো তখন সাগর থেকে একটা বিশাল একটা মাছ আসলো সমস্ত জগৎবাসীর জন্য তিনি যে পরিমাণ খানা তৈরি করছিলেন মাছটা এক লোকমায় সবগুলি খানা খাইয়া ফেল খাইয়া কয় সুলাইমান ফয়গাম্বর আর কই তিনি বলেন আরে মাছ সারা জগতের জীবজন্তুর জন্য যাই তৈরি করছিলাম তুমি একা খাইয়া ফেলছো আবার কো আর কই মাসে কয় সুলাইমান পয়গম্বর আপনি দাওয়াত দিয়ে আমরা ঠকাইলেন কিভাবে ঠকাইলাম কয় আল্লাহ এই এক লুকমায় এক লুকমায় যে পরিমাণ খাদ্য আপনার তৈরি করা খাদ্য আমি যে পরিমাণ এক লুকমায় খাইছি এইরকম তিন লুকমা আল্লাহ প্রতিদিন আমার বিনা দাওয়াতেই খাওয়ায় আপনার দাওয়াত দিয়ে ঠকাইলেন আমি বিনা দাওয়াতে তিন লুকমা ভাই আপনার দাওয়াত দিয়ে এক লুকমা খাওয়াইলেন ইতিহাসের এই বিবরণের দ্বারা জগৎবাসীকে খাদ্য বিতরণের যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই ওই কথাটা চমৎকার ভাবে বুঝে আসে বুঝে থাকলে এবার বলেন রব্বুল আলমিন কথার ভিতরে আল্লাহ কোন পদ্ধতিতে নসিহত করলেন আল্লাহর কুদরত মানে শক্তি ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত করলেন জগৎবাসী মানুষকে রব্বুল আলমিন শব্দের ভিতরে তারপর আল্লাহ নসিহতের দ্বিতীয় পদ্ধতি হল দেখি আপনাদের মনে আছে কি অতিথের ঘটনার বিবরণ এই পদ্ধতিতে নসিহত করেছেন আল্লাহ ফকরবুল আলমিন সিরাত আল্লাহ আনআমতা আলাইহিম ভিতরে এর অর্থ হল হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপদ দাও জান্নাতে যাওয়ার সুজাপদ কোনটা তোমার নিয়ামতপ্রাপ্ত বন্দাগণ যেই পথে চলে গেছেন দুনিয়ার থেকে ওই পথটা হল জান্নাতে যাওয়ার সুজাপদ দুনিয়ার থেকে যারা চলে গেছেন এদের ঘটনা নাকি অতীতের ঘটনা না ভবিষ্যতের ঘটনা অতীতের ঘটনা যাদের উপর তোমার অভিশাপ হয়েছে যারা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের পথ জান্নাতে যাওয়ার সুদা পথ নয় এখানে তিনটা জিনিস লক্ষ্য করার মতো আল্লাহর নিয়ামত যারা পাইছিলেন অতীতে যাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করা হয়েছে এরা বর্তমানে আছে না অতীতে চলে গেছে যারার উপর যাদের উপর আল্লাহর অভিশাপ পতিত হয়েছে এরা কি ভবিষ্যতে আসবে না অতীতে গেল যারা পথ ভ্রষ্ট হয়েছে তারা কি ভবিষ্যতে হয়েছে না অতীতে হয়েছে এই তিনটা কথার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে বাস করেছে তৃতীয় পদ্ধতিটা কি পরকালের বিবরণ এই পদ্ধতিতে আল্লাহ তিন নম্বর আয়াতে ওয়াস করেছেন দুনিয়ার মানুষকে মালিক ইয়াউমিদ্দিন হাসরের দিনের মালিক হাসরের দিনের মালিক এটা কি দুনিয়ার কথা না পরকালের কথা পরকালের কথা অন্য আয়াতে আল্লাহ বলেছেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে নীরব নিস্তব্ধ হয়ে থাকবে হাসরের মাঠ এই নিরবতায় বঙ্গ দিয়া আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়ম আজকের শাসন ক্ষমতা কার কোন মানুষের সাহস হবে না জবাব দিবার যে ফেরাউন একাধারে চার শত বৎসর পর্যন্ত মিশর শাসন করেছিল সেই ফেরাউনেরও সাহস হবে না জবাব দেওয়ার আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকে শাসন ক্ষমতা এখানে একটা প্রশ্ন থাকতে পারে আনুষঙ্গিক শাসন ক্ষমতা আল্লাহর শুধু কেমতের দিন না সর্বকালেই কেয়ামতের দিনের কথা বলবেন কেন যে আজকের শাসন ক্ষমতা কেয়ামতের দিনের শাসন ক্ষমতা আল্লাহ নিজে বলবেন শাসন ক্ষমতা তো সদা সর্বদাই আল্লাহর হাতে সব সময় শাসন ক্ষমতা আল্লাহ এইভাবে শুধু কিয়ামতের দিনের শাসন ক্ষমতা আল্লাহর হাতে বলার দুইটা কারণ আছে একটা কারণ হলো দুনিয়ার জীবনে আল্লাহর হাতে শাসন ক্ষমতা থাকা সত্ত্বেও দুইটা জাতিকে আল্লাহ আল্লাহর শাসন লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন কটা জাতি আল্লাহ আদেশ করেছেন নমাজ পড় নমাজ না পড়ারও ক্ষমতা দান করেছেন আল্লাহ আদেশ করেছেন রোজা রাখো রোজা না রাখারও ক্ষমতা দান করেছেন আল্লাহ আদেশ করেছেন হালাল পথে চলো হারাম পথে চলারও ক্ষমতা দান করেছেন এইটুকু ক্ষমতা পাইয়া অনেকে আসলে আল্লাহর কথায় জগৎ চলে আমার কথায় আসলে অনেকে বুঝতে পারে না অনেকে বুঝতে পারে না যেমন ভাবে ফেরাউন বুঝতে পারেনি ফেরাউন কি বুঝেছিল আল্লাহর হুকুমে জগৎ চলে বুঝছিল না তার হুকুমে চলে বুঝছিল যদিও শেষ পর্যন্ত মরণের সময় ফেরাউনও বুঝতে পেরেছিল যে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া জগতের কিছুই চলে না কিন্তু নাকানি চুপানি খাওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে অনেকেই আল্লাহর হুকুম চলতে হবে আমার হুকুম বাদ দিতে হবে এই কথাটা অনেকেই বুঝতে রাজি হয় না কিন্তু কিয়ামতের দিন এমন কল্পনাও কারো ভিতরে থাকবে না কিয়ামতের দিন সমস্ত প্রাণী সমস্ত মানুষ সমস্ত বেদিন কাফির ফেরাউন নমরুদ আবু জাহাল আবুল আহাব পর্যন্ত স্বীকার করবে যে আজকে তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না কেয়ামতের দিন আল্লাহর হুকুমতটা চলবে নিরঙ্কুশ ভাবে আল্লাহর হুকুমের বিপরীত করার ক্ষমতাও কাউকে দেওয়া হবে না ওই তথ্য বোঝাবার জন্য লিল্লাহিল ওয়াহিদিল কাহার মালিক ইয়াউমিদ্দিন বলা হয়েছে হাসরের দিনের মালিক কেয়ামতের দিনের মালিক আল্লাহ বাকি রইল কেমতের দিন আল্লাহর হুকুমের বিন্দু মাত্র বিপরীত কেউ করার ক্ষমতা পাবে না দুনিয়ার জীবনে মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহর হুকুমের বিপরীত করার ক্ষমতা আল্লাহ দিয়া থাকেন দেন কি না আমার আদেশ করেছেন নামাজ পড়ার জন্য না ভরার জন্য না ভরার ক্ষমতাও দিয়েছেন কিনা আমাকে আদেশ করেছেন হালাল পথে চলার জন্য হারাম পথে চলার ক্ষমতাও দিয়েছেন কিনা এইরকম ক্ষমতা দুনিয়ার জীবনে আল্লাহ কটা জাতিকে দিয়া থাকেন মাত্র দুই জাতি মানুষ আর জীব গাছপালা জীব জন্তু পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছুকেই আল্লাহ যা হুকুম করেন এর বিপরীত করার ক্ষমতা দেন না গোটা জগৎ জুড়েই আল্লাহর হুকুম চলে দুনিয়াতে দুই জাতি আল্লাহর হুকুমের কাজ চলে জগতের সবকিছু দুনিয়াতেও আল্লাহর হুকুম মতো চলে দুনিয়াতে জগতের সবকিছুই আল্লাহর হুকুম মতে চলে শুধুমাত্র দুইটা জাতি আল্লাহর হুকুমের খেলাফ চলে মানুষ এবং জিন আল্লাহর হুকুমের খেলাফ চলে কেন আম গাছে তো কোনদিন আমরা ধরে না কেন আল্লাহর হুকুমের খেলাফ করার ক্ষমতাই নাই তার আমরা কাছে তো কোনদিন তেতুল ধরে না কেন আল্লাহর হুকুমের খেলাফ করার ক্ষমতাই নাই তার মুহাসিরিন একরাম লেখেন সিরের কিতাবে গাছগুলির যদি আল্লাহর হুকুমের খেলাফ করার ক্ষমতা থাকত তাহলে আঙ্গুর গাছেও তেঁতুল ধরত আম গাছেও আমরা ধরত বেল গাছেও কাঁঠাল ধরত কাঁঠাল গাছেও বেল ধরত কিন্তু একটা গাছকেও আল্লাহ যেই গাছকে যেই ফুল দেওয়ার হুকুম করেছেন যেই গাছকে যেই ফল ধরার হুকুম করেছেন এর উল্টা করার ক্ষমতাই আল্লাহ কোনো গাছকে দান করে করেনি শুধু গাছে সারা জীবন আল্লাহর হুকুম মানে না পাহাড় পর্বতেও নদী নারায়ণ আসমান জমিনেও চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জগতের সব কিছু আল্লাহর পড়ায় গণ্ডায় আল্লাহর হুকুম মতো চলে বিন্দু মাত্র আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোনো ক্ষমতাই নাই শুধুমাত্র দুইটা জাতি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমের খেলাফ চলে একটা জাতি হল মানুষ আর একটা হল জিন কেন চলে খেলাফ চলার ক্ষমতা দান করেছেন এখন বোঝার দরকার ক্ষমতা দিলেন কেন আম গাছকে যেমন ভাবে আমরাদের আর ক্ষমতাই দিলেন না তেঁতুল গাছকে যেমন ভাবে আঙ্গুর ধরার ক্ষমতাই দিলেন না আঙ্গুর গাছকে যেমন ভাবে তেঁতুল ধরার ক্ষমতাই দিলেন না আমাদেরকেও যদি নামাজ না পড়ার ক্ষমতাই না দিতেন তাহলে তো আমরা কেউ নামাজি হইতাম না ক্ষমতা দিলেন কেন এই প্রশ্নের জবাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন আসমানকে আল্লাহর হুকুমের বিপরীত চলার ক্ষমতা দেননি কোন জমিনকে দেননি কোন গ্রহকে দেননি কোন নক্ষত্রকে দেননি চন্দ্রকে দেননি সূর্যকে দেননি গাছপালাকে দেননি জীব জন্তুকে আল্লাহর হুকুমের খেলাপ চলার ক্ষমতা দেননি শুধু মানুষকে আর জিনকে দিলেন কেন দিলেন একটা কঠিন পরীক্ষার জন্য যে এই পরীক্ষার যোগ্যতাই মানুষ আর জিন ছাড়া আর কারো মধ্যে নাই এই পরীক্ষাটার যোগ্যতা আছে দুই জাতির মধ্যে এই পরীক্ষায় যদি তোমরা পাশ করো তাহলে তোমরা জান্নাতের যোগ্য সাব্যস্ত হবে আর আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ যদি করো ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো তাহলে তোমার জাহান নামের যোগ্য সাব্যস্ত হবে কে তোমাদের জান্নাতের যোগ্য আর তোমাদের কে জাহান নামের যোগ্য এটা তোমরা নিজেরা নিজেরা নিজেদের কার্যকলাপের দ্বারাই যাতে বুঝতে পারো এই সুযোগটা মানব দানবকে দান করার জন্য আল্লাহ এদেরকে হুকুম করেছেন একরকম করার ক্ষমতা দিয়েছেন ভিন্ন রকম আল্লাহর হুকুমের খেলাফ করার ক্ষমতা জগতের কার কার আছে এই ক্ষমতা কেন দিলেন পরীক্ষার জন্য গাছের কোন পরীক্ষা নাই মাছের কোন পরীক্ষা নাই এই জন্য এদের কোন জান্নাত নাই জাহান্নাম নাই আসমানের কোন পরীক্ষা নাই জমিনের কোন পরীক্ষা নাই এই জন্য এদের জান্নাত নাই জাহান্নাম নাই পাহাড় পর্বতের কোন পরীক্ষা নাই জান্নাত নাই জাহান্নাম নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কোনো পরীক্ষা নাই এদের জন্য জান্নাতও নাই জাহান্নামের শাস্তিও নাই একমাত্র মানব দানব দুই জাতিকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন তাও অসীম না সীমিত অসীম না সীমিত সীমিত ক্ষমতা দান করেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করার কেন পরীক্ষা করার জন্য তুমি আল্লাহর হুকুম মেনে চলো না করো পরীক্ষা হবে যদি মেনে চলো তাহলে তোমার আমলের দ্বারাই তুমি বুঝতে পারবে তুমি জান্নাতের যোগ্য যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলো তাহলে তোমার আমলের দ্বারাই বুঝতে পারবে তুমি জাহান্নামের যোগ্য এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যটা হইল দুনিয়ার জীবনে কোন মানুষ আল্লাহর পরীক্ষায় পাশ করবে আর কোন মানুষ আল্লাহর পরীক্ষায় ফেই করবে কে আল্লাহর হুকুম মেনে চলবে কে লঙ্ঘন করে চলবে কে হালাল পথে চলবে কে হারাম পথে চলবে আল্লাহ কি আগে জানতেন জানতেন মানুষ দুনিয়াতে পাঠাবার আগে জানতেন সৃষ্টি করার আগে জানতেন জগৎ সৃষ্টি করার আগেও জানতেন ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে আর মুসা আলহিসাম দুনিয়াতে আসলে কি করবেন আল্লাহ তখনই জানতেন আল্লাহ যেহেতু জানতেন দুনিয়াতে কে আসলে আল্লাহর হুকুম পালন করবে আর কে লঙ্ঘন করবে আল্লাহ তো আগেই জানতেন তাহলে আবার পরীক্ষা কিসে কোন শিক্ষক কোন ছাত্রকে লেখাপড়া করানির পরে পরীক্ষা করে কেন যে জানতে চায় যে তুমি আমার লেখাপড়া ঠিক মতো শিখছো কিনা পরীক্ষার দ্বারা শিক্ষক কি করতে চায় ছাত্রর যোগ্যতা জানতে চায় আল্লাহ তো আগের থেকে জানেন পরীক্ষা নিয়ে কি জানতে চান এইটা হইল প্রশ্ন প্রশ্নটা আগে বুঝুন পরিষ্কারভাবে কোন শিক্ষক কোন ছাত্রকে লেখাপড়া করাবার পর পরীক্ষা নেয় কেন তার যোগ্যতাটা জানতে চায় আল্লাহ তো এমনিই জানেন সকলের যোগ্যতা কে জান্নাতের যোগ্য কে জাহান্নামের যোগ্য কে দুনিয়াতে আসলে হালাল পথে চলবে কে দুনিয়াতে আসলে আরাম পথে চলবে আল্লাহ তো আগেই জানেন তা আবার পরীক্ষা কিসের এই প্রশ্নের জবাব হল আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিচ্ছেন কোন মানুষ জান্নাতের যোগ্য আর কোন মানুষ জাহান নামের যোগ্য এটা নিজে জানার জন্য নয় মানুষকে নিজের আমলের দ্বারা তাকে জানাবার জন্য যে তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান নামের বুঝে থাকলে এবার বলেন মানুষ শিক্ষকের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষার সিস্টেম একরকম মানুষ শিক্ষক ছাত্রদের পরীক্ষা করে কেন ছাত্র যোগ্যতা নিজে জানার জন্য আল্লাহ মানব দানব দুই জাতিকে পরীক্ষা করবেন কেন এরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য নিজে জানার জন্য পরীক্ষার্থীকে তার যোগ্যতা জানাবার জন্য তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের হাসরের বিচারে কোন মানুষ যেন বলতে না পারে কোন অপরাধে জাহান্নামি হইলাম বুঝলাম না তো কথা এইবার বুঝলেন কিনা পরিষ্কার কোন অপরাধে জাহান নামি হইলাম বুঝলাম না তো এমন কথা যেন কোন পাপিষ্ট হাসরের মাঠে বলতে না পারে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন দুনিয়াতে শুধু দুইটা জাতিকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন লঙ্ঘন করলেই তোমার আমলের দ্বারা তুমি বুঝবে কোন কারণে তুমি জাহান নামের যোগ্য হলে এই কারণে দুনিয়াতে অনেক মানুষ হুকুম একমাত্র আল্লাহর চলে সমস্ত জগৎ জুড়ে এটা চিন্তাও করে না অথচ মানব দানব দুই জাতি ছাড়া গোটা জগতের সবকিছুতে দুনিয়ার জীবনেও একমাত্র আল্লাহর হুকুম চলে মানব দানব দুই জাতি ছাড়া জগতের সবকিছুতে প্রতিটি মুহূর্তে একমাত্র আল্লাহর হুকুম চলে শুধু মানুষ আল্লাহর হুকুম মতে চলে না শুধু জিন আল্লাহর হুকুম মতে চলে না যারা চলে না এদের না চলাটাই হাসরের মাঠে দলিল হবে প্রমাণ হবে তুমি জান্নাতের যোগ্য নও তুমি জাহান্নামের যোগ্য আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দুইটা জাতিকে আল্লাহকে কেন করলে এই ক্ষমতাটা পাওয়ার কারণে দুনিয়াতে অনেকেই হুকুম যে একমাত্র আল্লাহর চলতে হবে এই কথাটা বুঝে না বুঝলেও মানতে রাজি হয় না এই জন্য হাসরের মাঠে আল্লাহ ফকরবুল আলম জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল আজকের শাসন ক্ষমতা কার ফেরাউন বলেন নমরুদ বলেন কারুন বলেন হামান বলেন সাদ্দাত বলেন আবু জাহাল বলেন আবুল আহাব বলেন সবাই মনে মনে বলবে আজকে তো আমাদের কোনো ক্ষমতা চলবে না আজকে তো ক্ষমতা চলবে শুধু আল্লাহ কিন্তু তাও মুখে জবাব দেওয়ার সাহস নাই মুখে জবাব দেওয়ার সাহস নাই দুনিয়াতে যারা কিছু ক্ষমতা পাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল তারা হাসরের মাঠেও আল্লাহর বিধান লঙ্ঘন করার সামান্য ক্ষমতা পাবে হিন্দু মাত্রও পাবে না হাসরের মাঠে এইটুকু সুযোগ দেওয়া হবে না ওইটা বোঝাবার জন্য আল্লাহ ফকরাবুল আলমিন এখানে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন ওইখানে বলেছেন ইমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার হাসরের দিনের মালিকানাও আল্লাহর হাসরের দিনের শাসন ক্ষমতাও আল্লাহর দুনিয়াতে তো শাসন ক্ষমতা তোমরাও মাঝে মধ্যে আল্লাহর বিরুদ্ধে চালাও আসরের মাঠে কারো বিরুদ্ধে কারো কোনো শাসন ক্ষমতা চলবে না দ্বিতীয় কারণ আল্লাহ কেন লিল্লাহিল ওয়াহিদিল লিমানিল মুলকুল ইয়াম বলে কেন হাসরের মাঠে সর্বপ্রথম প্রশ্নটা করলেন আর লিল্লাহিল ওয়াহিদিল কাহার বলে কেন জবাব দিলেন এর জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন দুনিয়াতে কিছু মানুষ সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পায় ইয়া মনে করে শাসন ক্ষমতা আল্লাহর নয় শাসন ক্ষমতা একমাত্র আমার যে সমস্ত শাসনকর্তারা দুনিয়াতে সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পাইয়া আল্লাহর শাসন ক্ষমতা অস্বীকার করে এদের শাস্তি হাসরের মাঠে কত ভয়ঙ্কর হবে সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলবেন মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকে শাসন ক্ষমতা সুতরাং দুনিয়াতে অল্প দিনের জন্য সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা পেয়ে যারা আল্লাহর শাসন ক্ষমতা অস্বীকার করেছিলে তোমরা আজকে বুঝবে তোমাদের জন্য আল্লাহ অত্যন্ত রাগান্বিত হাসরের মাঠে আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য সবচেয়ে বেশি রাগান্বিত হবেন এদেরকে বেশি রাগান্বিত আর কোন মানুষের প্রতি হবেন না যে সমস্ত মানুষ কিছুদিনের শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর শাসন ক্ষমতাকে অস্বীকার করেছিল এই কথাটা আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউমা আয়াতের ভিতরেও বলেছেন এই কথাটা আল্লাহ সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিনের ভিতরেও বলেছেন এবার বলেন মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে কোন পদ্ধতিতে আল্লাহ নসিহত করলেন পরকালের বিবরণ নসিহত পরকালের বিবরণ দিয়া নসিহত করছেন এক হাদিসে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মেয়ে লোকদের পরকালে জান্নাতে যাওয়া বড় সহজ আলমার আতু ইজা খম খামসাহা وصامت شهرها وأطاعت بالها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রসুল বলেন যে সমস্ত মেয়ে লোকেরা মাত্র চারটা কাজ করবে পাঁচ বেলার নমাজটা যারা ঠিক মতে পড়বে রমজান মাসের রোজাটা যে মেয়ে ঠিক মতে রাখবে আর স্বামীর ঘর করবে যে মেয়ে লোক ঠিক মতে আর নিজের শরীরের শালীনতা সতীত্ব যে মেয়ে লোক রক্ষা করতে পারবে কটা হইল আল্লাহ রসুল বলেন এই সমস্ত মেয়ে লোকের জন্য কিয়ামতের দিন জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া মেয়ে লোক বেহেসতে যেতে পারে বুঝে থাকলে বলুন ভেসতে যাওয়া পুরুষের জন্য সহজ না নারীদের জন্য সহজ নারীদের জন্য সহজ আল্লাহ ফাকরাবুল আলমিন যুদ্ধের দায়িত্ব পুরুষকে অর্জন করেছেন নারীদেরকে নয় আল্লাহ ফাকরাবুল আলমিন জমাত কায়েম করার নমাদের জমাত কায়েম করার দায়িত্ব পুরুষকে অর্জন করেছেন নারীদেরকে নয় কিভাবে বুঝেন হাদিস শরীফে রাসুল করিম সাল্লি বলেন যে মেয়ে লোক স্বামীর গড় করবে এই মেয়ে লোক পুরো যুদ্ধের ময়দানে গিয়া ন্যায় সঙ্গতভাবে শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই স্বভাব পায় নারীরা শুধু স্বামীর গড় করলে সেই স্বভাব পায় নারী পুরুষের একই দায়িত্ব না ভিন্ন ভিন্ন দায়িত্ব পুরস্কার সমান কোথায় ব্যবধান আর কোথায় কোথায় সমান এইটা বোঝার মতো সেন্স হারাইয়া ফেলছে বর্তমান জগতের অনেক মানুষ ব্যবধান কোথায় সমান কোথায় ডিউটির বেলায় ব্যবধান বেতনের বেলায় সমান কথা স্মরণ থাকবে নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় ব্যবধান না সমান দায়িত্ব পালনের বেলায় সমান না ব্যবধান দায়িত্ব পালনের বেলায় ব্যবধান এই জন্য রাসুল বলেন পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জাহাদের সব নারীরা স্বামীর গড় করলে পাবে জাহাদের সব পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হইয়া ফিরলে পায় গাজীর সব নারী সন্তান প্রসবের পরে বাঁচিয়া থাকলেও পায় গাজীর সব পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সব নারী সন্তান প্রসবের সময় মারা গেলেও পায় শহীদের সব সুযোগ কার জন্য বেশি মহিলাদের জন্য সুযোগ বেশি রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িয়া যেই সব নারী তার ঘরে একা নামাজ পড়িয়া সেই সব ফেসিলিটি কার বেশি নারীর বেশি কেন আল্লাহ নারীদেরকে এত সব সুযোগ সুবিধা দিলেন পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে নারী কেন ঘরে একা নামাজ পড়বে পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করবে না নারী কেন স্বামীর ঘর করবে ঘটনাটা কি একমাত্র ঘটনা হল সন্তান নারীর পেটে নিতে হয় সন্তান নারীদের প্রসব করতে হয় সন্তানকে লালন পালন নারীদের করতে হয় হে পুরুষ তোমরা যেহেতু পেটে সন্তান নিতে পারবে না তোমরা যেহেতু সন্তান প্রসব করতে পারবে না তোমরা যেহেতু সন্তান পালতে পারবে না এই জন্য বাইরের কাজগুলি তোমরা করো আর ভিতরের কাজগুলি নারীরা করো এখন আপনারা বুঝে থাকে বলেন সন্তানকে স্তনের দুধ পান করাইয়া লালন পালন করার দায়িত্ব রাখা এই নারীরে যদি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার দায়িত্ব দেওয়া হয় ওই দায়িত্বটা কোন পুরুষে পালন করবে যে সমস্ত পুরুষেরা নারীর দায়িত্বটা তো পালন করতে পারেই না আবার নিজের দায়িত্বটাও নারীরে দিয়া পালন করাইতে চায় এরা কেমন কাজের মানুষ নিষ্কর্মা এই সমস্ত পুরুষের চেয়ে বড় নিষ্কর্মা কোন মানুষ জগতে হতে পারে না যারা নারীর কাম তো করতে পারেই না নিজের কাজও নারী দিয়ে পাইতে চায় নারীর কাজ আলাদা নারীর ডিউটি আলাদা প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটি আল্লাহ কোন পুরুষকে দেন নাই এক চেটিয়া ভাবে নারীকে দিচ্ছেন প্রতিটি সন্তান পেটে ধারণ করার দায়িত্ব কোন পুরুষকে দেন নাই আল্লাহ এক চিঠি এভাবে নারীকে দিয়েছেন প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ দেন নাই একমাত্র নারীকে দিয়েছেন প্রতিটি সন্তানকে নিজের স্তনের দুধ পান করাইয়া লালন পালনের দায়িত্ব দুনিয়ার কোন পুরুষকে দেন নাই একচেচিয়া ভাবে নারীকে দিয়েছেন এই নারীকে যদি যুদ্ধের ময়দানে পাঠানো হয় ঋতুস্রাবের জামেলা তোমরা কেন এই নারীকে যদি এই নারীকে যদি আগান দেওয়ার জন্য মসজিদের মিনারায় পাঠানো হয় সন্তান তোমাদের ফেটে নাও না কেন এই নারীকে যদি নমাজ জমাতের সাথে পড়ার জন্য মসজিদে পাঠানো হয় তাহলে সন্তানকে তোমার স্তনের দুঃখান করাও না কেন কথা বুঝতে পারলেন কেন আল্লাহ নারী পুরুষের কাজে ব্যবধান করে দিলেন নারীর আলাদা কিছু ডিউটি আছে এই ডিউটিগুলি দুনিয়ার কোন পুরুষ পালন করতে পারে না এই জন্য ওই ডিউটিগুলি আল্লাহ পুরুষদেরকে আলাদা করে দিয়েছেন ওই ডিউটিগুলি আল্লাহ নারীদেরকে আলাদা করে দিয়েছেন কিন্তু আল্লাহ আলমিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন মান আমিলা সালিহামিন হামিন কোন মুমিন যদি নেক আমল করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি তাদেরকে পবিত্র জীবন দান করব সমান সমান পুরস্কার দান করব আমাদের এখন এখান থেকে বুঝে নেওয়া দরকার নারী পুরুষ কোন ক্ষেত্রে ব্যবধান আর কোন ক্ষেত্রে সমান নারী পুরুষ ডিউটির বেলায় সমান পুরস্কারের বেলায় ব্যবধান না ডিউটির বেলায় ব্যবধান পুরস্কারের বেলায় সমান আজকাল যারা আদা জল খাইয়া লাগছে মা বন্ধে ঘর থেকে বাইর করিয়ে না মসজিদের নামাজে জমাতে দাঁড় করাইবার জন্য এরা নেয় না কেন মা বোনের সন্তান পালনের দায়িত্ব নেয় না কেন তার মানে হল যে তোমার ডিউটি বিন্দু মাত্র আমি করব না আমার ডিউটি তোমারে দিয়া করাইয়া ছাড়ো এটা কাজের লোক হইল না নিষ্কর্মা ওই সমস্ত পুরুষের চেয়ে নিষ্কর্মা কোনো মানুষ জগতে হতে পারে না যারা নারীর কাজটা তো নিজে করতে পারেই না নিজের কাজটা অনারী পাইতে চায় এই জন্য একজন মেয়ে লোক হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করেছিল অবু আল্লাহ রসুল আপনি যে বলেছেন মদিনা শরীফের মসজিদে নামাজের জমাতে শরিক হইলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সব পাওয়া যায় সেই সবটাকে আমার হাসিল করার দরকার নাই আল্লাহ রসুল বলেন সেই সবটাই তুমি পাইবা ঘরে একা একা নামাজ পড়লে এখন ফয়সলাটা কি হল মসজিদে নমাজের জমাত কায়েম করার ডিউটি নারীর না পুরুষের নারী এই সবই ভাইবে বড় একা একা নামাজ পড়লে কেন তার সন্তান আছে তোমার সন্তান নাই তুমি মসজিদ থেকে আধা ঘন্টা নমাজের জমাতে দাঁড়ায় থাকলেও তোমার কোনো তোমার কোন ডিস্টার্ব হবে না তোমার নমাজে নারীর হয়তো পেটে সন্তান আছে না হয় কুলে সন্তান আছে না হয় ঘরে সন্তান আছে তাকে যদি মসজিদে জমাতের জন্য নমাজে নিয়ে যাও তার পেটের সন্তানের উপায় কি হবে তার কুলের সন্তানের কি উপায় হবে তার ঘরের সন্তানের কি উপায় হবে আর তোমার রান্না বান্নার কি উপায় হবে ঠিক আছে নারী নারীরারে মসজিদে ফাটাও জুম্মাত ফাটাও ঈদের নমাজও ফাটাও ফানজেগানার জমাত ফাটাও রান্না বান্দার দায়িত্বটা অন্তত তোমরা নাও না নারীদের ডিউটি মুটেও নিবে না নিজেদের ডিউটি শোয়া নাই নারী দিয়ে করাইবে এটা কোন ধরনের সমান অধিকার যে সমান অধিকার না ওভার ডিউটি দেয় ওভার ডিউটি আর কয় সমান অধিকার এটার নাম সরল না দুঃখাবাস দুঃখাবাস আল্লাহ রসু বলেন কাল হাসরের মাঠে এই সমস্ত নারীদের জন্য আল্লাহ বেহেস্তের সবগুলি দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমার বেহেস্তে প্রবেশ করতে আবার মূল কথার দিকে ফিরে যাই মালিক অমিদ্দিন আয়াতের ভিতরে আল্লাহ কত নম্বর পদ্ধতিতে নসিহত করলেন প্রকালের বিবরণ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আয়াতের ভিতরে আল্লাহ প্রথম পদ্ধতিতে নসিহত করেছেন আল্লাহর কুদরতের বিবরণ দিয়া থেকে শেষ সুরার শেষ অংশ পর্যন্ত আল্লাহ দ্বিতীয় পদ্ধতিতে করেছেন অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়া আয়াতের ভিতরে আল্লাহ তৃতীয় পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াস করেছেন পরকালের দিনের বিবরণ দিয়া এবার বুঝে থাকলে বলুন এই তিন পদ্ধতির ওয়াস্ত তো কোরআনেও এই তিন পদ্ধতির ওয়াজ সুরাতুল ফাতে হাতেও সুতরাং সুরাতুল ফাতে হাত ইস্পার করানের কি হল এই জন্য আল্লাহ আব্বুল আলমিন এই সুরাকে সুরাতুল ফাতেহাকে আসাসুল কোরআন কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন আশা করি এই আসাসুল কোরআন নামের ক্ষেত্রটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তেইশ পারা কোরআনের প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে বিধান আছে কত আয়াতে নসিহত আছে কত আয়াতে ছয় হাজার আয়াত ছয় হাজার আয়াতে যত নসিহত আছে সুরাতুল ফাতেহার ভিতরে সবগুলি নসিহত আছে কিন্তু তাহলে সুরাতুল ফাতে হইল কোরআনের ফাউন্ডেশন এবার পাঁচশো আয়াতে যে বিধান আছে কি কি বিধান আর সুরাতুল ফাতেহার কোথায় আছে এই ডক্টর পাঁচশো আয়াতে কি আছে বিধান আছে আল্লাহ ফকরব্বুল আলমিন আল্লাহর বন্দাদের উদ্দেশ্যে যত বিধি বিধান দিয়েছেন সবগুলি বিধি বিধানকে মুফাসিরিন একরাম পাঁচ ভাগে বিভক্ত করেছেন আল্লাহর যাবতীয় বিধিবিধান পাঁচ প্রকার আল্লাহর যাবতীয় বিধিবিধান পাঁচ প্রকার প্রথম প্রকার বিধানের নাম ইমানিয়াত দ্বিতীয় প্রকার বিধানের নাম আমাল এবাদাত তৃতীয় প্রকার বিধানের নাম মুআমালাত চতুর্থ প্রকার বিধানের নাম মুআশারাত পঞ্চম প্রকার বিধানের নাম আখলাক ইমান আমল মুআমালাত মুআশারাত আখলাক ইমান আমল মুআমালাত মুআশারাত আখলাক এই আরবি নামগুলি যাদের মনে থাকবে না মনে করেন আমি তাদের জন্য বাংলা বাংলায় বলে দিই আল্লাহ ফকরবুল আলমিন তিসপরা কোরআনের পাঁচশো আয়াতে বন্দাদের উদ্দেশ্যে যত বিধিবিধান দিয়েছেন সবগুলি সর্বমোট পাঁচ প্রকার প্রথম প্রকার বিধানের নাম আকিদা বিশ্বাস আল্লাহ কি কি আকিদা বিশ্বাস অন্তরে পোষণ করার বিধান দিলেন এটা হল এক নম্বর আকিদা বিশ্বাস দ্বিতীয় প্রকার বিধানের নাম এবাদত বন্দেগী তৃতীয় প্রকার বিধানের নাম লেনদেন চতুর্থ প্রকার বিধানের নাম আচার ব্যবহার পঞ্চম প্রকার বিধানের নাম স্বভাব চরিত্র আকিদা বিশ্বাস এবার বন্দী লেনদেন আচার ব্যবহার স্বভাব চরিত্র এগুলি যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে অনেক উপকার হবে কোরআন শরীফের সাড়ে ছয় হাজার আয়াতের যে কোনো আয়াতের তফসির যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো মুখ সিরের মুখে শোনেন আপনি বুঝতে পারবেন কোন বিষয়ের তফসির চলছে কোন বিষয়ের উপর আলোচনা হচ্ছে এই জন্য আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনের পাঁচশো আয়াতে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন এইগুলি সর্বমোট পাঁচ প্রকারের তালিকাটা মনে রাখি এক নম্বর হইল ইমান আকিদা আকিদা বিশ্বাস দুই নম্বরে বাদত বন্দেগী তিন নম্বর লেনদেন চার নম্বর আচার ব্যবহার পাঁচ নম্বর স্বভাব চরিত্র একটু দয়া করে বলবেন এক নম্বরটা কি আকিদা বিশ্বাস দুই নম্বরটা কি এবাদত বন্দেগি তিন নম্বরটা কি লেনদেন চার নম্বরটা কি আচার ব্যবহার পাঁচ নম্বরটা কি স্বভাব চরিত্র এই কথাগুলি আলোচনা হয় না সমাজে আলোচনা না হইতে না হইতে অবস্থা মুসলমান সমাজের এমন দারণ করেছে যার আচার ব্যবহার জঘন্যতম খারাপ সেও দূর গলায় দাবি করে আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না আর যার আচার ব্যবহার খুবই ভালো তার বিরুদ্ধে অহুবাদ দেয় এর ব্যবহার ভালো কেন এইগুলির আলোচনা হয় না জানা যায় না বুঝে না জানে না এই কারণে উল্টা ফাল্টা চলেও উল্টা পাল্টা মন্তব্য করে এইগুলি না জানা পর্যন্ত আল্লাহ পাঁচশো আয়াতে যে বিধিবিধান দিলেন এই বিধিবিধান পালন করবে দূরের কথা পালন করার জন্য মন থাকে রেডিও করতে পারবে না এই জন্য মুফাসিরিদে কেরাম লেখছেন আচার ব্যবহার ভালো কাকে বলে আর খারাপ কাকে বলে একজন মানুষকে পাইলে ইচ্ছা মতো আদর যত্ন করে দেওয়ার নাম আচার ব্যবহার ভালো হওয়া নয় আর অপরাধীকে শাস্তি দিলে নীতিগতভাবে শাস্তি দিলে এটার নাম আচার ব্যবহার খারাপ নয় তাহলে আচার ব্যবহার ভালো কারে কয় আর খারাপ কারে কয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না না জানার কারণে আমি ব্যবহার করি খারাপ আর মনে মনে ভাবি আমার ব্যবহার বড় বলা এই উল্টা পাল্টা কেন হয় আমাদের জানা নাই জানতে হবে না জানলে কোরআনের বিধান ভালন করলাম কোথায় দেখেন অন্যায় কাজের দ্বারা যদি অন্য লোকের কষ্ট হয় তোমার আচার ব্যবহার করা আমার কোন অন্যায় কাজের দ্বারা যদি অন্য লোকের কষ্ট হয় তাহলে আমার আচার ব্যবহার খারাপ আর আমি কোন অন্যায় আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দিই না আমার আচার ব্যবহার ভালো আরে মিষ্টি খাওয়াইলে খাওয়াইলাম না খাওয়াইলে নাই আরে আদর করলে করলাম না না করলে নাই আরে জিয়াফত করলে করলাম দাওয়াত দিলে দিলাম না দিলে নাই আমার আচার্যকর বলো আমি অন্যায় আচরণ এক জায়গায় কাউকে কষ্ট দিই না খুব ভালো রকম স্মরণ রাখতে হবে আচার ব্যবহার ভালো হয় কিভাবে আর খারাপ হয় কিভাবে অন্যায় কাজের দ্বারা কেউ কষ্ট দিলে হয় আচার ব্যবহার খারাপ অন্যায় কাজের দ্বারা কেউ কষ্ট না দিলে হয় আচার ব্যবহার ভালো দুইটা উদাহরণ দিব কথাটা সহজে বোঝার জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলহি তার অমরগন্ত তফসিরে মা আরিফুল কোরআনে একটা উদাহরণ দিছেন এই উদাহরণটা হল ধরেন একটা কথার কথা আপনি গাড়িতে চড়েছেন কোথাও যাওয়ার জন্য গাড়ির মধ্যে এক একটা সিট বানাইছে দুইজন করে বসার মতো তিন হাত লম্বা একটা সিট দুইজন দুইজনের বসার জায়গা সিটটা কতটুক লম্বা কতজন বসার জায়গা তাহলে একজনের বাগে পরে কত হাত দেড় হাত তুমি যদি ঠ্যাং সরাইয়া ফোনে দুই হাত দখল কর তোমার সাইট ম্যানের কষ্ট হবে কিনা তোমার আচার ব্যবহার খারাপ তোমার আচার ব্যবহার খারাপ আচার ব্যবহার খারাপ জিনিসটা হাসার কথা না আচার ব্যবহার যার খারাপ তার অন্যায় আচরণের দ্বারা অন্যদের কষ্ট হয় এইরকম কষ্ট দেওয়া হারাম যা করা মাত্রই একটা কবিরা গুণা হয় আমরা কোথায় আছি আর কোরআনের তফসির কোথায় আছে মুসলমান কোথায় মুসলমানের কোরআন কোথায় কোরআনের তফসির কোথায় মসজিদে ঢুকার সময় সমস্ত মুসল্লিরা যার যার জুতা যার যার চিহ্ন মতো ছুঁয়ে ঢুকল আমি বেরিবের সময় আমি যে যে জুতাটা সামনে পড়লো সেইটাই ফায়ে দিয়ে আমি চলে গেলাম উদ করতে আমি চলে গেলাম পেশাব করতে মনে মনে ধারণা আমি তো আবার ফিরে আসতেই আসি যেখানে জুতা সেটা তো রেখেই দেব এই ধারণা আমি যে না বলে আপনার জুতা বলি আপনি যেখানে রাখছিলেন সেখান থেকে নিয়ে গেলাম উদু করার জন্য এই ফাঁকে দিয়ে যদি কোনো জরুরত হঠাৎ আপনার মসজিদ থেকে বের হতে হয় মসজিদের দরজায় গিয়ে আপনার জুতাগুলি যাতে পাবেন তাহলে আপনার কিছু কষ্ট হবে না আমি ন্যায় ব্যবহার করিয়া কষ্ট দিলাম না অন্যায় ব্যবহার হালাল না হারাম গুণা না সব চিন্তা করে দেখেন আমরা কতভাবে গুণা কামাই করি শুধু আল্লাহর বিধানগুলি পাঁচ প্রকার না জানার কারণে না বুঝার কারণে পালন তো দূরের কথা জানি না বুঝি না মসজিদের বাথরুমের ভিতরে ফানির পানির ট্যাপ আছে ট্যাপ নিয়ে কই না যায় পানির পানি পরে বদনাটা এর নিচে রাখার জায়গা সরাইয়া রাখার জায়গা নিচে রাখার জায়গা এই বাথরুমটা এই ট্যাপটা এই বদনাটা শুধু আমি একজন মুসল্লি ব্যবহার করার অধিকারী আর কেউ নয় সমস্ত মুসল্লিরা সমস্ত মুসল্লি আমি করলাম কি আমার টয়লেটিং শেষ করার পরে পানি নিলাম ট্যাপ থেকে বদনায় ব্যবহার করলাম শেষ পর্যন্ত বদনাটা রাখার একটা জায়গা আছে কিনা ওই জায়গায় না রেখে অন্যখানে ফেলে দিয়ে চলে গেলাম পরে যখন আরেকজন মুসল্লি গেল টয়লেটে গিয়া বদনাটা তালাশ করে পেরেশান হবে কিনা এই পেরেশানের কারণে তার কষ্ট হয়নি আমি ন্যায় ব্যবহার করে তারা কষ্ট দিলাম আমার ন্যায় ব্যবহার হারাম তোমার আচার ব্যবহার ভালো নয় তুমি অন্যায় ব্যবহার করে মানুষকে কষ্ট দাও আজকের থেকে মনে থাকবে কিনা আচার ব্যবহার খারাপ কার অন্যায় ব্যবহার অন্যায় কাজের দ্বারা যে অন্যকে কষ্ট দেয় অন্যায় কাজের দ্বারা যে অন্যকে কষ্ট দেয় এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলহি তফসিরে মারিবুল কুরানে লেখেন গাড়িতে যদি তিন হাত লম্বা একটা সিট দুইজনের জন্য ধৈর্য করা থাকে একজনের ভাগে পরে দেড় হাত তুমি যদি সরাইয়া ফোনে দখল করো তাহলে তার ভাগের তিন ইঞ্চি না ছয় ইঞ্চি তিন ছয় আঠারো না প্রায় সাড়ে তিন ইঞ্চি তার ভাগের অংশ তুমি দল করেছ ন্যায় না অন্যায় হ্যাঁ হইতে পারে তোমার পায়ে ব্যথা হইতে পারে তোমার পায়ে জখম হইতে পারে তুমি মোটা মানুষ সে শিকল মানুষ হইতে পারে এমত অবস্থায় তোমার অনিচ্ছাই তোমার ঠ্যাং ফরাইয়া যায় সাইটম্যানকে এতটুকু বললে কি হয় ভাই আমার ভাই একটু ব্যথা আছে তোমার কি কষ্ট হয় এই কথা কইলেও কি লোক সাই কষ্ট ভাবে এতটুকু কথা বলবে না বেপরুয়াভাবে ঠ্যাং চড়াইয়া দিবে অন্যায় ব্যবহার তার কষ্ট হইল এর আচার ব্যবহার খারাপ এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝে নিতে হবে আল্লাহ আকরবুল আলমিন পবিত্র কোরআনের পার্শ্ব আয়াতে যে ইসলামের যাবতীয় বিধিবিধান দিয়েছেন প্রথম প্রকার বিধিবিধানের নাম আকিদা বিশ্বাস কাকে বলে আমার ঠিক আছে না গণ্ডগোল আছে দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম যে এবাদত বন্দেগি আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে তৃতীয় প্রকার বিধিবিধান যে লেনদেন আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে চতুর্থ প্রকার বিধিবিধানের নাম যে আচার ব্যবহার আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে পঞ্চম প্রকার বিধিবিধানের নাম যে স্বভাব চরিত্র আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গন্ডগোল আছে বুঝারই যদি বাকি থাকে আমল করব কখন পালন করব কখন এই জন্য আমি অতি সংক্ষেপে একটা একটা বিধান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা বিষয়গুলি বুঝতে পারেন ইসলামের কিছু বিধিবিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয় যেমন আল্লাহ আছেন বিশ্বাস করব কিসের দ্বারা আল্লাহ একজন বিশ্বাস করব কিসের দ্বারা আল্লাহ শরিক বিশ্বাস করব কিসের দ্বারা নবী রসুল আল্লাহর প্রেরিত আল্লাহ পাঠাইছেন বিশ্বাস করব কিসের দ্বারা কবরের আজাদ গদব সত্য বিশ্বাস করব কিসের দ্বারা হাসরের মাঠের হিসাব নিকাশ সত্য বিশ্বাস করব কিসের দ্বারা দেহের দুদক সত্য বিশ্বাস করব কিসের দ্বারা এই যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম আকিদা বিশ্বাস এগুলির নাম আমার কথা বুঝে থাকে একটু দয়া করে বলুন ইসলামের যে সমস্ত বিধিবিধান কোরআনের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম কি আকিদা বিশ্বাস এইগুলি আবার দুই প্রকার এক প্রকার আকিদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় না আর এক প্রকার আকিদা বিশ্বাস অন্তরে না থাকে মুসলমান হয় কিন্তু মুসলমান হইয়াও গুণাগার তাহার নামি হয় তাহলে আকিদা বিশ্বাস কত প্রকার হইল মুসলমান হওয়ার জন্য এক প্রকার আর মুসলমান হওয়ার পরও জাহান্নাম থেকে বাঁচার জন্য আরেক প্রকার মুসলমান হয় না যে সমস্ত আকিদা বিশ্বাস অন্তরে না থাকলে এই আকিদা বিশ্বাস দুইকে দুইকে মুফাসিরিন কেরাম এক কলেমার ভিতরে ঢুকাইয়া দিছেন এই জন্য মুসলমান ছেলে মেয়েদেরকে শিশুকালে ওই কলিমাগুলি মুখস্থ করাইয়া দেওয়া হয় এর মধ্যে একটা কলেমা হল ইমানে মুফাসল آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت আমি আল্লাহকে বিশ্বাস করলাম না করলে মুসলমান হবে না আমি আল্লাহর ফিরিস্তাদের বিশ্বাস করলাম না করলে মুসলমান হবে না আমি আল্লাহর নজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম না করলে মুসলমান হবে না আমি আল্লাহর প্রেরিত নবী রসুলগণকে বিশ্বাস করলাম না করলে মুসলমান হবে না আমি পরকাল বিশ্বাস করলাম না করলে মুসলমান হবে না আমি তকদির বিশ্বাস করলাম না করলে মুসলমান হবে না মরণের পরে আমাকে আবার পুনরায় জীবিত হতে হবে না করলে মুসলমান হবে না তাহলে আমান্তবিল্লাহির ভিতরে যে কথাগুলি বলা হইল এইগুলি ইসলামের কত নম্বর বিধিবিধানের আওতায় এক নম্বর আর এগুলির নাম আকিদা বিশ্বাস এগুলি কেমন আকিদা বিশ্বাস যে কোনো যুগের যে কোনো নবীর যে কোনো মত এই কথাগুলির কোন একটা বিশ্বাস করবে না সে মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে এই কথাটা বুঝলে আরো একটা কথা বুঝে আমাদের জন্য সহজ হইয়া যায় আমান্তিহির ভিতরে আমরা সমস্ত আসমানি কিতাবকে আসমানি কিতাব বিশ্বাস করেছি কিনা সমস্ত নবী রসুলগণকে নবী রসুল বিশ্বাস করেছি কিনা আমরা যেমন ভাবে আদম আল ইসলামকে নবী বিশ্বাস করি তেমনি ভাবে নুহ আল ইসলামকে আল্লাহর নবী বিশ্বাস করি ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহর নবী বিশ্বাস করি মুসা আলহ ইসলামকে আল্লাহর নবী বিশ্বাস করি ঈসা আলহ ইসলামকে আল্লাহর নবী বিশ্বাস করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহর নবী বিশ্বাস করি কিন্তু মুসা আলহিসামকে আল্লাহর নবী বিশ্বাস করার কি এমন দাবিদার দাবিদারও দুনিয়াতে আছে যারা ঈশা নবীরে নবী মানে মুসা নবীরে নবী মানে ঈশা নবীরে নবী মানে না আবার কিছু লোক আছে ঈশা নবীরে নবী মানে মুসা নবীরে নবী মানে না আবার কিছু লোক আছে ঈশা নবী মানে মুসা নবী মানে মোহাম্মদ নবী মানে না এইরকম কিছু মানি কিছু মানি না এই রকম করলে কোন মানুষ মুসলমান হতে পারে না এই শিক্ষা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের একায়তে বলেন লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম আল্লাহর প্রেরিত কোন নবী মানি কোন নবী মানি না এইটা কোন মুমিনের ইমান হতে পারে না বুঝে থাকলে এবার বলুন মুসা আলহিসামকে মুসলমানেরা নবী মানে কিনা ঈসা আলহিসামকে মুসলমানেরা নবী মানে কিনা কিন্তু অনেক লোক মুসা নবীরে নবী মানে ঈসা নবীরে মানে না অনেক লোক ঈশা নবীর মানে মোহাম্মদ রসুল্লাহরে মানে না তাহলে যারা সমস্ত নবীরে মানে এরাই দোষী কি বলে তাইলে তাহলে এই দ্বন্দ্বটা সৃষ্টি হইল মান্যওয়ালার কারণে না না মান্যওয়ালার কারণে আল্লাহর সমস্ত নবীরে নবী মেনে নিলে তো ধর্ম নিয়ে দুনিয়াতে কোনো দ্বন্দ্বই থাকে না কথা বুঝলেন কিনা দেখেন আল্লাহর সমস্ত নবীকে যারা নবী হিসাবে মেনে নিবে এদের মধ্যে তো ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্বই থাকে না দ্বন্দ্ব সৃষ্টি হইল মান্যওয়ালাদের কারণে না না মান্যওয়ালাদের কারণে কাজেই মান্যওয়ালারাই দোষী ধর্ম নিয়ে যত দ্বন্দ্ব লাগে এদের জন্য মান্যওয়ালারাই দায়ী না না মান্যওয়ালারাই দায়ী না মান্যওয়ালারাই দায়ী কত সবগুলি কোথায় আমন্ত ভিতরে শিক্ষা দেওয়া হয়েছে আমান্তিল্লাহি আল্লাহ বিশ্বাস করলাম আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম আল্লাহর নাজিল করা কিতাবগুলি বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত কিছু কিছু নবীর রসুলগণকে বিশ্বাস করলাম সমস্ত নবীগণকে হ্যাঁ কত চমৎকার ইসলামের কলিমা ইসলামের কলিমা কত চমৎকার ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি আল্লাহর নাজিল কিত সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত সমস্ত নবীর রসুলগণকে বিশ্বাস করলাম ইসলামের কলেমা মেনে নিলে ধর্ম নিয়ে দুনিয়ার কোন মানুষের মধ্যে কোন দ্বন্দ্ব থাকতে পারে না তাহলে আমান্তুবিল্লার ভিতরে যে কথাগুলি আছে এই কথাগুলি বিশ্বাসটা করলে কেউ মুসলমান হতে পারে আবার এমন কিছু আকিদা বিশ্বাস আছে যেইগুলি না থাকলে মুসলমান তো হয় কিন্তু গুণাগার মুসলমান হয় জাহান্নামি মুসলমান হয় আমার বাকি কথা বলার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা শুধুমাত্র মুসলমান হতে চান না জাহান্নাম থেকে মুক্ত মুসলমান হতে চান তাহলে আমান্তুবিল্লাতে যা আছে তা বিশ্বাস করে মুসলমান হইলেন এখন আরো কিছু আকিদা আছে এগুলি বিশ্বাস করিয়া জান্নাতি মুসলমান হতে হবে জাহান্নামি মুসলমান নয় সেইগুলি কি সেইগুলি হল যেমন নবীগণকে বেগুনা বিশ্বাস করা কেউ যদি নবীগণকে গুণাগার বিশ্বাস করে সে কাফির হবে না কিন্তু জাহান্নামি মুসলমান হবে কথা বুঝলেন কিনা দেখেন নবীগণকে নবী বিশ্বাস করে মুসলমান হইলাম আর বেগুনা নবীগণকে বেগুনা বিশ্বাস করে জান্নাতি মুসলমান হইলাম বেশ কম হইল কিনা দুই কথায় দুই কথা বেশ কম হইল কিনা বুঝে থাকলে বলুন নবীগণকে নবী বিশ্বাস না করলে কি হয় মুসলমান নবীগণকে নবী বিশ্বাস করার পরও ওনাদেরকে গুণাগার বিশ্বাস করলে কি হয় মুসলমান তো ঠিক কিন্তু তোমার তুমি গুণাগার মুসলমান তুমি জান নামি মুসলমান তোমার আকিদার মধ্যে হারাম আছে আমলের মধ্যে হারাম না আকিদার মধ্যে হারাম নবীগণকে গুণাগার বিশ্বাস করা হারাম এই জন্য একটা হল ইসলামের আকিদা আর একটা হল ইসলামের সহি আকিদা নবীগণকে নবী বিশ্বাস করা ইসলামী আকিদা আর নবীগণকে বেগুনা বিশ্বাস করা ইসলামের সহি আকিদা ইসলামী আকিদা বিশ্বাস করলে মুসলমান হয় সহি আকিদায় বিশ্বাসী হইলে জান্নাতি মুসলমান হয় জাহান্নাম থেকে মুক্ত মুসলমান আরেকটা উদাহরণ দিচ্ছি শুনেন পবিত্র কোরআন